বিসমিল্লাহির রহমানির রাহিম শুরু হচ্ছে টাইফুন শিল্পী গোষ্ঠীর নবম পরিবেশনা শিল্পী আবদুল্লাহ আল কাফির প্রথম অ্যালবাম এই তো জীবন প্রযোজনায় সৃজন অডিও ভিজুয়াল কমপ্লেক্স পরিবেশনায় সৃজন অডিও ভিজুয়াল সেন্টার চারশো পঁয়ত্রিশ এ বাই দুই চাষি কল্যাণ ভবন ওয়ারলেস রেলগেট মগবাজার ঢাকা